تربیات تربیات بھی پلو بھی تربیات تربیات تربیات بھی پلو بھی تربیا چل مسلم چل شا کرب مورا دین رات تربیات تربیات بھی پلو بھی تربیت تربیات تربیات بھی پلو بھی تربیات تربیات تربیت بھی پلو بھی تربیات تربیات تربیات بھی پلو بھی تربیا চল মুসলিম চল সবে করব মোরা দিন রাত তরবিয়াত তরবিয়াত বিপ্লো বিতরবিয়াত তরবিয়াত তরবিয়াত বিপ্লো বিতরবিয়াত আল কোরআনের বাণী হল সত্যিকার সঞ্চয় শত্রু খুদার শত্রু তোমার তবেই তোমায় করবে ভয় আল কোরআনের বাণী হল সত্যিকার সঞ্চয় শত্রু খুদার শত্রু তোমার তবেই তোমায় করবে ভয় আল কোরআনের হুকুম মেনে সামনে চলো মুজাহিদ ভয় করো না শক্তি পারো মানবিক আল্লাহ দিবেন বিজয় তোমায় করলে তুমি আল জিহাদ তরবিয়াত তরবিয়াত তরবিয়াত তরবিয়াত চল মুসলিম চল সবে করব মোরা দিন রাত তরবিয়াত তরবিয়াত বিকেলো বিতরবিয়াত তরবিয়াত তরবিয়াত বিপ্লবী তরবিয়া চারিদিকে দেখেছে জালিম শাহি করছে কি মারছে মমিন মুসলিম সব নীরব হয়ে দেখছো কি চারিদিকে দেখেছে জালিম শাহি করছে কি মারছে মমিন মুসলিম সব নীরব হয়ে দেখছো কি ওমর খালিদ হাঙ্গাল আবির শেখ উসামার হাতিয়ার জন যাবে যাও গিয়ে গর্জে উঠুক আরেকবার জালিম শক্তি নিপাত করো মজলুমানাজ হোক আজাদ তোর তরবিয়াত তোর বিতরবিয়াত তরবিয়াত তরবিয়াত বিপ্লো বিতরবিয়াত চল মুসলিম চল সবে করব মোরা দিন রাত তরবিয়াত তরবিয়াত বিপ্লো বিতরবিয়াত তরবিয়াত তরবিয়াত বিপ্লো বিতরবিয়াত মুনাফিকের দলেরা সব কাব্যে থরো থর ভাই শক্তি সাহস বুদ্ধি ওদের বলতে কিছু নাই রে নাই মুনাফিকের দলেরা সব কাব্যে থর থর ভাই শক্তি সাহস বুদ্ধি ওদের বলতে কিছু নাই রে নাই ওদের ভয়ে কেন ওরে বসে আছো নীরবে চুপটি মেরে থাকলে বসে ওদের সাথে লড়বে কে বীর মুজাহিদ বীর নজওয়ান জাগরে এবার জাগরে জাগ তরবিয়াত তরবিয়াত বিপ্লবী তরবিয়াত তরবিয়াত তরবিয়াত বিপ্লবী তরবিয়াত চল মুসলিম চল সবে করব মোরা দিন রাত তরবিয়াত তরবিয়াত বিপ্লবী তরবিয়াত তরবিয়াত তরবিয়াত বিপ্লবী তরবিয়াত তোমরা যাদের সুরিয় ভাই ভয় তো তারা করেনি শত্রু সেনা হোক না যত কাউকে তারা ছাড়েনি তোমরা যাদের সুরিয় ভাই ভয় তো তারা করেনি শত্রু সেনা হোক না যত কাউকে তারা ছাড়েনি দিনের পথে জীবন দিয়ে শহীদ হলো যারা ভাই বিশ্ব নিখিল ভুবন ধনে তার তুলনা গায়ে নাই আমরাও সেই পথিক হব রক্ত জীবন রাখলে যাক তরবিয়াত তরবিয়াত বিপ্লবী তরবিয়াত تربیت تربیت بھی پلو بھی تربیت چل مسلم چل شابے مورا دین رات تربیت تربیت بھی پلو بھی تربیت تربیت تربیت بھی پلو بھی تربیت تربی آت بھی پلو بھی تربی آت چربیات بھی پلو بھی تربیت চল মুসলিম চল সবে করব মোরা দিন রাত তরবিয়াত তরবিয়াত বি পেলো বি তরবিয়াত তরবিয়াত তরবিয়াত বি পেলো বি তরবিয়াত